আবু হুরাইরা রদিল্লাহ হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কিসরা ধ্বংস হয়ে যাবে তারপর আর কোনো কিসরা হবে না আর যখন কায়সার ধ্বংস হয়ে যাবে অতপর আর কোনো কায়সার হবে না যার হাতে আমার প্রাণ তার কসম তোমরা অবশ্যই উভয় সাম্রাজ্যের ধনভাণ্ডার আল্লাহর পথে ব্যয় করবে